আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের মাল এবং তোমাদের সন্তানাদি তোমাদের জন্য ফিতনা পরীক্ষার বিষয় আবার আল্লাহ পাক দোয়া করতে বলছেন أعوذ بالله من الشيطان الرجيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما والذين يقولون যারা বলে রব্বানা হাবলানা হে আল্লাহ তুমি আমাদেরকে দান করো মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আমাদের স্ত্রীদের এবং সন্তান সন্ততিদের মাধ্যমে কুররাতা আয়ুন চক্ষের শীতলতা নয়ন যেন জুড়ে যায় এমন সন্তানাদি তুমি আমাদের দান করো তারা যেন কলেজার শীতলতা হয় চোখের ঠান্ডা খায় এই জাতীয় সন্তানাদি তুমি আমাদের স্ত্রীদের এবং সন্তানাদের থেকে দান করো অর্থাৎ শুধু পুত্র না নাতি পুতিও যেন এরকম হয় কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এবং তুমি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও এই দোয়া করলে কি হবে আল্লাহ যে শুধু সুসন্তান দিবেন এমন কথা নয় এর সাথে আরো কথা আছে উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু তাদেরকে আল্লাহ পাক দান করবেন জান্নাতে অট্টালিকা এবং গৃহ বেমাস সাবারু তাদের ধৈর্যের কারণে আগে আরো অনেক কথা আছে এই সুরার সেগুলো আমি এখানে উল্লেখ করছি না ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা জান্নাতের মধ্যে তারা ওয়েলকাম তাহিয়া স্বাগত জানানো হবে তাদেরকে এবং তাদেরকে সালাম দেওয়া হবে ওয়েলকাম করা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলা হবে খালিদিন ফিহা হাসনাত মুস্তাকার ওয়া মুকামা আপনারা পড়ে নেবেন আমি আর অনুবাদ করছি না এখানে কতগুলো বিষয় আছে দোয়া করতে বলেছেন আল্লাহ পাক হে আল্লাহ তুমি এমন সন্তান এনে দাও যারা আমাদের চক্ষু শীতলতার অন্তরে ঠান্ডা হওয়ার কারণ হবে চোখের জ্বালা হবে অন্তরের কষ্টের কারণ হবে এমন সন্তানাদি আল্লাহ তুমি দিও না সন্তানাদি যখন আসে তখন সেটা সুসংবাদ কোরআনের বহু আয়াত দ্বারা সেটা প্রমাণিত জাকারিয়া আলাইহিস সন্তান হয় না আল্লাহ পাক বলেন ফাবাশশারনা বিয়াহইয়া তোমাকে সুসংবাদ দিচ্ছি এমন একটি সন্তানের যার নাম হবে ইয়াহইয়া সুসংবাদ দিলাম ইব্রাহিম আলাইহিস স্ত্রী সারা প্রথম স্ত্রী স্বাধীন স্ত্রী সন্তান আদি হয় না আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে সুসংবাদ দিয়ে গেলেন যে সন্তান হবে ওয়াইমরাতুহা কায়েমা ওয়ামরাতুহু কায়েমা পাশে ছিলেন তার স্ত্রী মেহমান আসার সাথে সাথে একেবারে ছোট সুন্দর বাছুর একটি ভুনা করে নিয়ে এসেছেন স্বয়ং পাথরের মধ্যে গরম বিআইজিলেন হানিজ বিআইজিলেন সামিন নিয়ে এসেছেন মেহমানরা খাচ্ছে না তারা বলল আমরা সুসংবাদ নিয়ে এসেছি তোমার একটা পুত্র সন্তানের ইসমাইল আলাইহিস সালাম আগেই জন্মগ্রহণ করেছেন সেখানেও বলেছেন وقال إني ذاهب إلى ربي سيهدين فبشرناه بغلام حليم ইব্রাহিম আলাইহিস সালাম বহু ভাবে নিজের দেশের সরকার এবং জনগণ দ্বারা নির্যাতিত হয়ে যখন পথে বেরিয়ে পড়লেন আল্লাহ পাক বললেন এত নির্যাতন এত জুলুম যখন তুমি সহ্য করেছো নির্বিচারে নির্বিবাদে তোমাকে একটা সন্তানের একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম বাসার না সুসংবাদ দিলাম সন্তান সব সময় আপনার জন্য সুসংবাদ বাহক ইসমাইল আলাইহিসসালামের জন্ম আগে হলো পরে আরেক সন্তান ইসহাক আসবেন ফেরেশতারা উপস্থিত হয়েছেন সুসংবাদ দিয়ে দিলেন যে ফাবাশশারাহু বিগুলামিন আলিম তাকে একজন জ্ঞানী সন্তানের সুসংবাদ আগেরটা হলো ধৈর্যশীল আর ইসহাক হলো জ্ঞানী এখানে আলিম আসছে ইসহাকের ব্যাপারে এসেছে আলিম আর ইসমাইল আলাইহিস ব্যাপারে এসেছে হালিম একজন ধৈর্যশীল খুবই ব্যক্তিত্ব সম্পন্ন ওজনদার আরেকজন হলো জ্ঞানী বিচক্ষণ দূরদর্শী দূরদৃষ্টি সম্পন্ন সন্তান দুইটার সুসংবাদ দেওয়া হয়েছে স্ত্রী বিশ্বাস করতে পারছে না সারা এগিয়ে এসে বলছেন আহলে দুয়ানা আজুজ অন্য এতে শুধু আজুজ আকিম আমি তো শুধু ওল্ড এজ এবং ব্যারেন না আমি তো শুধুমাত্র বৃদ্ধা এবং বাঞ্ছা শুধু বৃদ্ধা না বাঞ্ছাও বটে বয়স কম রোগবালাই আছে হয়তো তার জড়াইতে কোনো সমস্যা আছে অভাবে কোনো সমস্যা আছে চিকিৎসায় তার ভালো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বলছেন যে আমার তো চিকিৎসার বয়স নাই কেন বার্ধক্য নিজেই একটা রোগ বার্ধক্য রোগের কোনো ওষুধ নাই এটা কি করবেন আমি শুধু বাঞ্ছাই নই আমি একাবারে বৃদ্ধা ঝানু একেবারে বয়স্ক হয়ে গেছে আমার সন্তান হবে কোথা থেকে ফেরেশতার বলছেন আল্লাহর নির্দেশের ব্যাপারেও তুমি আশ্চর্য হচ্ছ আল্লাহর নির্দেশ আল্লাহ যেখান থেকে খুশি সেখান থেকে সম্মান সন্তান দেবেন তুমি বৃদ্ধা হও তুমি বাঞ্জা হও কিচ্ছু যায় আসে না আল্লাহর নির্দেশ সন্তান হবে আয়াতগুলা যারা বৃদ্ধা যাদের সন্তানাদের হয় না এই আয়াতগুলা মনে রাখবেন সুরা হুদ এসেছে আর এসেছে বিভিন্ন সুরা এসেছে তারপরে কাসুরা কাহাব সুরা ওইটা মরিয়াম সুরার প্রথম দিকে আয়াতগুলা যারা বাঞ্চা আছেন তারা পড়বেন কোরআনের আয়াত এগুলো পড়লে ইনশাআল্লাহ পাক সন্তান দিয়ে দিতে পারে আয়াতগুলা পড়বেন স্মরণ করবেন আল্লাহ রহমত হয়ে যেতে পারে সুরা হুদে এসেছে সুরা জারিয়াত এসেছে সুরা মারিয়াম এসেছে এই সকল কাহিনীগুলো আপনারা পড়ে নেবেন যত জায়গায় সন্তানের কথা তত জায়গায় সুসংবাদের কথা আমার এক বন্ধুরই রিয়াদে বলছে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যে কার অ্যাক্সিডেন্ট হলো যে আমার এবং আমার স্ত্রীর আপনিও সুস্থ দাঁড়িয়ে আছেন আপনার স্ত্রীও পাশে বোরকা পরে দাঁড়িয়ে আছে অ্যাক্সিডেন্ট হলো কোন জায়গায় কয়ে ভাই সন্তান নিতে চাইনি এত সতর্ক থাকা অবস্থায় আমাদের গর্বে সন্তান এসে গেছে সন্তান হলো সুসংবাদ আর এনাদের জন্য হলো অ্যাক্সিডেন্ট তারপরে কি করেছেন যে গর্ভপাত ঘটিয়ে এসেছে যে সন্তান গর্ভাশয় অ্যাক্সিডেন্ট নয় অ্যাক্সিডেন্ট আপনি নিজে করেছেন আল্লাহ পাক সন্তান গর্ভে দিয়েছেন এটা আপনার সুসংবাদের কারণ ছিল ওটা অ্যাক্সিডেন্ট নয় অ্যাক্সিডেন্ট হলো আপনি গর্ভপাত ঘটে এসেছেন এটা অ্যাক্সিডেন্ট আজকাল প্রচুর শুনি জায়গায় জায়গায় যে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে অ্যাক্সিডেন্ট কি যে অনেক সতর্ক থাকার পরেও অনেক প্রোটেকশন নেওয়ার পরেও গর্ভে সন্তান এসে গেছে এটার নাম দিয়েছে তার অ্যাক্সিডেন্ট সম্মানিত ভাই সন্তান জন্মগ্রহণ করল সন্তান ফেলে দেওয়ার নয় এখানে আমি আপনাদের কিছু দৃষ্টি আকর্ষণ করে যাব আজকে বহু ঘটনা বলে গোটা দেশ শুদ্ধ ঘটে যাচ্ছে মাদক আসক্তিতে লক্ষ লক্ষ তরুণ জড়িয়ে পড়েছে ড্রাগ অ্যাডিক্টেড তাদেরকে শাসন করা যাচ্ছে না সম্প্রতি সম্প্রতি বিচার হয়েছে বেশ কিছুদিন আগে ঘটনা ঘটেছে আমি নামধাম কিচ্ছু বলছি না পত্রপত্রিকা আপনারা দেখেছেন পুলিশ অফিসার কর্মকর্তা এবং তাদের স্ত্রী অর্থাৎ বাবা মাকে তাদের সন্তান হত্যা করেছে বিচার হয়েছে হাইকোর্টে নিম্ন আদালতে ফাঁসি ঊর্ধ্বতন আদালতে যাবজ্জীবন পত্রপত্রিকা এসেছে আপনারা দেখেছেন বিরাট এক ব্যবসায়ী নাম ধাম আমি কিছুই বলবো না তার সন্তানেরা কিশোরী তরুণীদেরকে কোনোভাবে প্রলুব্ধ করে দাওয়াত দিয়ে এনে তাদেরকে ধর্ষণ করেছে সে কেস কোন পর্যন্ত করিয়েছে সেটাও আবার সীমা লঙ্ঘন ঘটেছে কাহিনী একটা সেখানে ঠিক ডাইরেক্ট জায়গায় বিচার না নিয়ে তার দোকানপাট সব বাজেয়াপ্ত করে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে এটা নয় কেস যেখানে সেখানে রাখতে হয় এত অ্যাক্সিড করেছেন কেন আপনারাও সীমা লঙ্ঘন করেন এনারাও সীমা লঙ্ঘন করে কাল রাত্রে দেখছি আরেক বন্ধু বান্ধবীকে রাত্রে জন্মদিনের দাওয়াত দিয়ে এসে ধর্ষণ করেছে পুলিশ তাকে ধরছে ধরছে ধরেছে বা ধরতে পেরেছে ঘরে ঘরে মোবাইলের উৎপাত মেয়েরা তরুণীরা শিশুরা পর্যন্ত কার সাথে কথা বলছে ঘন্টা আর পর ঘন্টা এটা যেন মাদকের চেতে এটা যেন হিরোইনের চেতে মারাত্মক অবস্থা মোবাইল সন্তান হাত থেকে ছিনিয়ে নেওয়াই যাচ্ছে না একদিক থেকে আপনি নিয়ে আসছেন আরেক দিকে নিয়ে যাচ্ছে ধমকেও কাজ হচ্ছে না মায়েরও কাজ হচ্ছে না এ আরেক মাদক দ্রব্য ঘরের মধ্যে ঢুকে পড়েছে আপনারা ঠেকাবেন কি দিয়ে আমি নাম ধরে বলছি না এই জন্যই পুলিশ অফিসার তিনি কত কিছু নিয়ন্ত্রণ করেন চোর নিয়ন্ত্রণ করেন ডাকাত নিয়ন্ত্রণ করেন অপরাধী ধরেন চার্জশিট লেখেন কত কিছু কিন্তু ঘরের মধ্যে তাহার মেয়েটার কি অবস্থা তিনি তা খুঁজে দেখতে পারেন নাই তিনি কতজনের জীবন রক্ষা করার জন্য জীবন তো বাঁচান আল্লাহ রক্ষার জন্য কত ব্যবস্থাপনা গ্রহণ করেন কিন্তু নিজের সন্তানই তাকে হত্যা করে ফেলেছে আরবি কবি বলেছেন লাইসাল ইয়াতীমুল লাযী ইনতাহা বাওয়া ইতিম তো সেই নয় যার বাবা মা মারা গেছে প্রকৃত ইতিম সেই নয় যার বাবা মা আছে অথচ মা অন্য কাজে ব্যস্ত বাবা অন্য কাজে ব্যস্ত সন্তানের খোঁজ নিতে পারে না বাবা মা আছে তার সন্তানের কে খোঁজ নিতে যাবে খোঁজ নিতে গেলেই তো তারা দরাজ গলায় বলবেন আর একটু প্রভাবশালী হলে তো কথাই নেই ধনী হলে তো কথাই নেই সরকারি কর্মকর্তা হলে তো কথাই নেই আপনি এখানে নাক গলাতে কে বলেছে অ হুজুর আপনি আপনার কাজ করেন ধমক দিয়ে দেবেন যেহেতু হুজুর হুজুর ছাড়া তো ভালো কথার পৃথিবীতে কেউ বলে না যা আমরা টেলিভিশনে শুনি যা আমরা সেমিনারে শুনি যা আমরা বক্তৃতায় দেখি রাজনৈতিক বক্তব্য যত দেখি সব তো হিংসার কথা সব তো বিদ্বেষের কথা সব তো মারামারির কথা সব তো গুতাগুতির কথা সব তো হিংস্র কথাবার্তাই শুনি ভালো কথা যদি একটা বলে তাহলে হুজুরেরই বলে মসজিদ কেন্দ্রের মাদ্রাসা কেন্দ্রের মানুষগুলো কিছু ভালো কথা বলে আর খুব কম মানুষই তাদের অবস্থান থেকে কোনো ভালো কথা সুন্দর কথা বলেন আপনাদের যে এমন কোন নীতি আছে যে শিশুদেরকে তরুণদেরকে গড়ে তুলতে পারবেন কেন হুজুররা তাদের কথা বলেন না আল্লাহর কথা বলেন রাসূলের কথা বলেন আমি হুজুরের ক্রেডিট দিচ্ছি না তারা যাদের কথাবার্তা বলেন যাদের রেফারেন্সে বলেন তার উপর তো কোনো রেফারেন্স হয় না আপনি তো দোয়াটা জানেন না সম্মানিত উপস্থিতি সন্তান জন্ম বিবাহের বিবাহের অধ্যায়নে আমি কথা আজকে বলবো না সন্তান গড়ে আসলেই সেটাকে আপনি বালা মনে করবেন না মুসিবত মনে করবেন না অ্যাক্সিডেন্ট মনে করবেন না ওটা আল্লাহর রহমত ওটা আল্লাহর দয়া আপনি সুসংবাদ গ্রহণ করুন যে আপনার পেটে আল্লাহ পাক সন্তান দিয়েছেন والذي يصوركم في الأرحام كيف يشاء يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك في أي سورة ما شاء ركبك ওয়াল্লাযী ইউসাররুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা আল্লাহ পাক যেভাবে খুশি মায়ের গর্ভে সন্তানের আকৃতি দান করেন কালো হবে না সাদা হবে না লাল হবে কোন রঙের হবে নাক কেমন হবে চোখ কেমন হবে চুল কেমন হবে সব নির্ধারণ আল্লাহ পাক করেন সূরা ইনফিতার আবার ইদারসিস সূরা আলে ইমরানে সূরা আলে ইনফিতারের আয়াত ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক হে মানুষ তোমাকে তোমার রবের কাছ থেকে কে ফিরিয়ে নিল কে প্রতারিত করে ধোকা দিয়ে অন্য পথে পরিচালিত করলো আল্লাযী খালাকাকা ফাস আল্লাযী যে ফাসাওয়াকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুন্দর করে তোমাকে দেহর গঠন আকৃতি দিয়েছেন ফাআদালাক তোমাকে যেটা যেখানে আদাল মানে হলো যেখানে যেটা যেভাবে দেওয়া দরকার সেটা সেভাবে সেট করে দিয়েছেন সন্তান ভূমিষ্ঠ হলো আপনি ছোট কাল থেকেই যদি বিষয়টা বুঝতে না পারেন বড় হলে তো পারবেন না গ্রাম এলাকায় একটা কথা আছে যে কাঁচায় না বাঁকালে বাঁশ পাকলে ভাঙের টাস টাস ছোট কালে যদি বাঁশ না বাঁকান কাঁচা অবস্থায় পাকা বাঁশ বাঁকাইতে পারবেন না হয় আপনার শক্তিতে গোলাবে না আর শক্তি বেশি প্রয়োগ করলে সেটা ভেঙে যাবে আরবি কবিও তাই বলেছেন ইন্নাল হুসুনা ইদা আদালতাহু ইতাদালাত কাঁচা বাঁশ বা কাঁচা ডালকে তুমি যদি বাঁকা করো তাহলে সেটা বাঁকা হবে কিন্তু ওমা লাইয়ান্তাহু ওমা লাইয়ান্তাহু ইদা হিয়াল খাসাবু সেটা যে পেকে যায় পাকা হয়ে যায় কাঠ হয়ে যায় পাকা বাঁশ হয়ে যায় তুমি সেটা পাকা করতে পারবে না হয় তোমার শক্তিতে গুলাবে না না হলে সেটা ভেঙে যাবে সারা পৃথিবীর কবিতাগুলো ভাষাগুলো একই ছোট কালের যে শিশুকে আপনি গড়ে তুলেননি তাকে আদব আখলাক শিক্ষা দেননি ইসলাম প্রসঙ্গে ধারণা দেননি রসুল প্রসঙ্গে ধারণা দেননি সালাত প্রসঙ্গে ধারণা দেননি জীবন কিভাবে চলবে সে প্রসঙ্গে ধারণা দেননি নবীদের জীবনের শিক্ষা তার কাছে আপনার পৌঁছেনি সেই শিশুটা যখন বড় হয়ে যাবে আপনাকে কি শিখাবেন কোন দিক থেকে ধরবেন কাজে ইসলাম হঠাৎ করে আপনি সেমিনারে একটা ভাষণ দিয়ে দেবেন মাদক মাদক আসক্তি বন্ধ করতে হবে বন্ধ হবে কিচ্ছু তো হবে না প্রসঙ্গই ওঠে না আপনি শাস্তির ব্যবস্থা করতে পারবেন আর যখন একটা আইনের ঘোষণা হয় ঘুষ বেড়ে যায় ঘরে ঘরে তল্লাশি চলবে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাবার ছেড়ে দেবে পৃথিবীর বুকে অবস্থা যখনই কোনো আইন পাশ করা হয় কোন নাগরিককে সংস্কার করার জন্য তখনই ঘুষ বেড়ে যায় এবারে আমার এক এলাকায় গিয়ে দেখলাম হাত কাটা এক ছেলে তার কাছে পাঁচ হাজার টাকা ঘুষ ডাক দিলাম তাকে যে তুমি বলছো না কেন কি হয়েছে অন্যের কাছে শুনলাম বলে চাচা এই গায়ে আজনীতি ঢুকে গেছে র উচ্চারণ করতে পারে না গ্রামের মানুষ আমরা তো আহুন না গায়ে আজনীতি ঢুকে গেছে আজনীতি ঢুকে গেছে মানে কি হইছে কয় আবু তাহের রে ধরে না পাঁচশো টাকা ঘুষ খেয়েছে কে দোষে তার বললাম না ডাক দিলাম ঘটনা কি যে চাচা নদীতে বাড়ির ভেঙে গেছে আমি ঘরটা উঠাইছি রাস্তাটা চেপে গেছে বৃষ্টির জন্য মাটি কেটে বড় করে দিতে পারি নাই উত্তর পাড়ার অমক হ্যাঁ, রাজনৈতিক দলে ডোক দিছে হে যে থানায় থানায় খবর দেয় মানে বর্তমানে একটা আইন হয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানায় বা যথাযথ কর্তৃপক্ষ না জানায় ঘর তোলা যাবে না আইনও আমি জানি না আমি জায়গা মতে উঠাইছি নদী ভাঙ্গে যাওয়ার কারণে রাস্তা চাইপে গেছে আমার বিরুদ্ধে কেস করে দিছে হে আইসা আমার ধরে নিয়ে যায় পাঁচ পাঁচ হাজার টাকা ঘুষ হাত কাটা একটা মানুষ যেখানেই যে আইন যে জন্য করা হয় নৈতিকতার অভাবে চরিত্রের অভাবে বোধ শক্তির অভাবে সচেতনতার সচেতনতার অভাবে আর হিংসা বিদ্বেষের কারণে আর অবৈধ লোভের কারণে প্রত্যেক জায়গায় ঘুষখুরি আর মানুষের নির্যাতন বেড়ে যায় কারণ মানুষকে ওই চরিত্রে গড়ে তোলা হয় নাই আমি কাউকে দোষ দেব না দোষ দেব কেন ছোটকাল থেকে নীতিতে গড়ে ওঠে নাই আদর্শ শিখানোই হয় নাই হঠাৎ করে আপনি আইন করে কয়টা ঠেকাবেন যা আইন করবেন আইনের পিছনে আরো দশটা বেআইনি চলবে কারণ মানুষ তো করে তোলেন নাই মানুষ গড়ার যে কারখানা যেভাবে গড়ে তুলতে হবে আল্লাহ পাক যেভাবে বলেছেন রাসূল যেভাবে করেছেন জন্মার সাথে সাথেই আপনাকে আজান দিতে হবে ডক্টর লোকমান বলছিলেন যে পাশের এক ছাত্র স্কুলে যায় ধনী মানুষের ছেলে বিরাট অফিসারের ছেলে খালি কলম চুরি করে ডাকানো হলে হেডমাস্টার সাহেব ডাকালেন গার্জেনকে ডাকার পরে বলতেছে আপনার ছেলে সবসময় খালি বাচ্চা ছেলে শুধু কলম চুরি করে সবার মারধর কিচ্ছু হয় না তো ধমকাচ্ছে ছেলেকে হেডমাস্টার সামনে এই ছেলে আমি কি তোমাকে কলম কম দিই প্রতি সপ্তাহে ডজনে ডজনে কলম আমি এনে দিই হেডমাস্টার সাহেব জিজ্ঞাসা করছেন ডজনে ডজনে কলম কোথার থেকে আনেন যে কেন আমি তো বড় অফিসার আমার জন্য বহু কলম বাজেট আছে আছে আমি সেটা অফিস থেকে নিয়ে এসে ছেলে মেয়েকে দিই হেডমাস্টার সাহেব বললেন যে বুঝতে পেরেছি আপনার ছেলের কলম চুরি কোনোদিন বন্ধ হবে না কেন আপনি নিজে অফিস থেকে কলম চুরি করে এনে দেন হেডমাস্টার সামনে ধমকাচ্ছে ছেলেকে কলম তোমাকে কম দেই অফিস থেকে কলম কি কম আনি আমি ভালো হবে কোথার থেকে চুরির বিদ্যা তো সে ঘরের থেকেই শিখছে জানে বাবার চাকরির বেতন কত তার আয় কত বিল্ডিং হচ্ছে সন্তানকে দেখতে পাচ্ছে না সেটা খাওয়া দাওয়া গাড়ি হচ্ছে পাশে আরেকজন সৎ অফিসার তার জীবন চলে না টানাটানি করে আর আরেকজন সেখানে গাড়ি হয়ে যাচ্ছে বাড়ি হয়ে যাচ্ছে তার ধমকা ধমকে ঠেঙ্গা ঠেঙ্গা অন্যরকম ছেলেরা কি নিজের ছেলেই কি নিজে বুঝতে পারছে না আমি ঘটনা শুনে অবাক হলাম আমার এরিয়ার কোন এক উপনির্বাচনের চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়েছেন পুরাতন লোক মেয়ে এসপি নিজে কানে শুনলাম পোলিং অফিসারের কাছে ছুটি নিয়ে ভোট দিতে এসেছে বাবাকে একটা ভোট দিবে দাঁড়িয়ে আছে ভোট দিব কথা আপা আপনার ভোট দিতে হবে না আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে এ এসপি মেয়েটা বাবাকে ভোট দিতেছে ছুটি নিয়ে বাপের ভোট সে দিতে পারেনি অথচ নিজের বাবাই জিতেছেন নির্বাচনে কিন্তু নিজের ভোটটা নিজে দিতে পারেননি তাহলে কি আপনি জাতি গড়ে গড়ে তুলবেন কোথার থেকে শুধু নির্বাচন শুধু ক্ষমতা শুধু আইন পাস জাতি গড়ে উঠবে নো নেভার জাতি ধ্বংসের অতল তলে চলে গেছে একটা নীরবে নিঃশব্দে এখান থেকে ফিরাতে পারবে না পারবেন না ইন্নামাল উমাম বিল আখলাকে দাহুম যাহাবাত আখলাকুহুম যাহাবু মিশরের বিখ্যাত কবি শওকে বলেছেন জাতি গঠিত হয় চরিত্রের মাধ্যমে ন্যায় নীতি চরিত্র আদর্শ যদি ছোট কাল থেকে চলে যায় তাহলে গোটা জাতি ধ্বংসের অধপতনের অতল তলে চলে যায় আপনি কি করবেন সেটা তো আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম তার নাতি হাসান যখন জন্মগ্রহণ করলেন সাথে সাথে তিনি নিজে আজান দিলেন বিসসালাহ আবু দাউদের হাসনানে আবু দাউদ সহ বিভিন্ন কিতাবে রয়েছেন নামাজের মতো করে সালাতের যে ভাবে আজান দেয় তিনি নিজে আজান দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম অনেক বিষয়ে দেখা যায় ফাতেমা এবং তার সন্তানাদের দায় দায়িত্ব নিয়ে নিতেন নিচে আজান দিয়েছেন আপনারা তো আজান দিবেন না ব্যস্ত থাকবেন হাসপাতালে ব্যস্ত থাকবেন মিষ্টি বিলানো নিয়ে মিষ্টি বিলানো শরীয়ত না দিতে পারেন না জায়েজ নয় আপনি তো করতে হবে আকিকা আকিকার প্রস্তুতি আপনার নেই আপনি মিষ্টি বিলাচ্ছেন অফিসে অফিসে বিলান সেটা সংবাদ ভালো কথা নিষেধ নাই তো না যে এটা আপনার মিষ্টি বিলান না জায়েজ হবে যে শরীয়তের দলিল না থাকলে আপনি করতে পারবেন না এটা এবাদত না এটা হলো খুশির ব্যাপার আপনি বিলান যদি শরীয়ত বিরোধী না হয় সরাসরি আপনি করতে পারেন কিন্তু আপনার তো মনকে মন মিষ্টি বিলাচ্ছেন কিন্তু সপ্তম দিনে যে আপনার আকিকা করতে হবে সেটা আপনি ভুলে গেছেন আজান যে দিতে হবে উম্মু শয়তানের হাত থেকে বাচ্চা রক্ষা পাবে এটা তো হাদিসের কথা আপনি আজান দিচ্ছেন না শুধু আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে আছেন আর যদি কন্যা সন্তান জন্মে তাহলে তো মুখ গোমরা করে করে ঘুরতেছেন তখন মামার বাড়ির দায়িত্ব পড়ে মামার বংশের মিষ্টি একটু একটু বিলায় আপনি লড়াচড়া করেন না কেন মেয়ে হয়ে গেছে সূরা নাহলে নিষেধ আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب سورة النحل পড়ে দেখুন জাহিলিয়াত ছেয়ে গেছে মুসলিম সমাজেও মেয়ে সন্তান হলো বাপের মুখ কালা এটা জাহিলিয়াত ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনফা যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয় বুশরা এখানেও সুসংবাদের কথা বলা হয়েছে মেয়েও সুসংবাদ ছেলেও সুসংবাদ ওয়াইদা বুশরা তাফসীর সুসংবাদ বিল উনফা কন্যা সন্তানের জাল্লা ওয়াজহু মুসওয়াদা ওয়া কাযিম তার মুখটা কালো হয়ে যায় রাগের রোষে সে ফেটে পড়বে না মরে যাবে ইয়াতাওয়ারা মিনাল কওম আড়ালে আড়ালে থাকে মানুষের থেকে আরে মেয়ে সন্তান হয়েছে মেয়ে সন্তান বাপ আবার সে মানুষের সামনে যাবে কিভাবে ইয়াতাওয়ারা মিনাল কওমে মিন সুই মা আল্লাহর পক্ষ থেকে আসলো সুসংবাদ এটাকে সে কুসংবাদ মনে করে নিয়ে আড়ালে আড়ালে চলে আইয়ুমসিকু আলাহুন আমি আর দুসুফিত এই অপমান এই অপদস্তি এই জিল্লতি নিয়ে এই কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখবে না মাটির নিচে পুঁতে ফেলবে জাহিলিয়াতের যুগে বহু সন্তান তারা বাবা স্বয়ং গর্ত করে কন্যাকে মাটিতে চাপা দিয়ে দিয়েছে আর পৃথিবীর বুকে সবচেয়ে বেশি কন্যা সন্তানের গর্ভপাত হয় ভারতে শাস্ত্রেই আছে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ না করে তাহলে সে স্বর্গের মুখ দেখবে না যাই হোক সেটা অন্য বিষয় সব সবচেয়ে বেশি কন্যা সন্তানের গর্ভপাত ভারতে হয় ইসলাম নিষেধ করে দিয়েছে লাইসা যাকারু কাল উনসা ধারণা ছিল যে মরিয়মের জায়গায় পুত্র সন্তান জন্মগ্রহণ করবে কিন্তু মরিয়ম কন্যা সন্তান জন্মগ্রহণ করল বাবার মুখ খারাপ আল্লাহ পাক লাইসা যাকারু কাল উনসা যে ধরনের সন্তান ছেলে সন্তান চেয়েছো তুমি তার চেয়ে কন্যা সন্তান অনেক উত্তম কাজেই ইসলাম এটাকে সমান করে দিয়েছে কে বেশি লাভবান হবে আপনার জন্য কেউ জানে না কাজে আপনি মুখ কালো করছেন কেন কাজে আপনাকে প্রথমে আজান দিতে হবে ইমাম ইবনে কাইম জাওজি একটি বই লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোহফাতুল মৌদুদ তার মধ্যে একটা হেকমত একটা তাৎপর্য একটা দর্শন বর্ণনা করেছেন যে আজান হওয়ার জন্মার সাথে সাথে আজান এবং মৃত্যু মুখে যাত্রে মুমুর শুরু করে ওখানে তালকিন লা ইলাহা ইল্লাল্লাহ কেন এর একটা কারণ বর্ণনা করেছে ছোট্ট শিশু তো বুঝে না কিছু জন্মার সাথে সাথে শিশু কিছুই বুঝে না খাইতে দিলে খায় ও গ্যাগু কিছু ওয়া ওয়া একটু করে পেশাব পায়খানা করে এই পর্যন্তই বোধ শক্তি তো তার নাই সেখানে আজান দিয়ে লাভ কি আর যখন যে রোগীটা মুমূর্ষ অবস্থায় পড়ে গেছে বার্ধক্যের কারণেই হোক অ্যাক্সিডেন্টের কারণেই হোক রোগের কারণেই হোক অধিকাংশ মানুষ মৃত্যুর সময় তার হুশ থাকে না ওখানে লাহ ইল্লাহ বল লাভ কি আগে থেকে যদি বলেন তাহলে সে শুনবে বুঝবে কিন্তু শেষ পর্যন্ত মাউতাকুম লা ইলাহা লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে বুঝতে পারতেছে না মৃত্যু মুখে পতিত হয়েছে চিনে না কাউকে কি বলছে তাও শোনে না সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন লাভ কি ইমাম ইবনে কাইম জাওজিয়া বলেন এটা আল্লাহর একটা বিরাট হিকমত জন্মার সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যু সময় লা ইলাহা ইল্লাল্লাহ আসবে লা ইলাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর কালেমা অনুভূতি নিয়ে বিদায় হবে লা ইলাহা ইল্লাল্লাহর অনুভূতি নিয়ে জন্ম থেকে শেষ পর্যন্ত সে কানে না শুনতে পারে কিন্তু পরিবেশ তার উপলব্ধি তার অন্তরাত্মা হয় তোমার সজাগ কিভাবে আছে ওটা আল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ভালো জানেন কেন রুহের জগতে আত্মার জগতে উর্ধ্বাকাশেও তো আপনি সাক্ষী দিয়ে এসেছেন তখন রুহ কোন অবস্থায় ছিল আমরা তার জানি না সে বোধ শক্তি অবশ্যই রুহের আছে আত্মার বোধ শক্তি না থাকলে ঊর্ধ্বাকাশে যারা সূরা আল আরাফে যতটুকু মনে পড়ছে ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুররিয়াতাহুম আলা আলাস্তু রুহের জগতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই কালু বালা সবাই বলেছিলেন হ্যাঁ আপনি আমাদের রব রুহের অনুভূতি আছে এখন রুহ ভিতরে আছে আত্মা ভিতরে আছে দেহ অকেজ হয়ে আসছে কান বন্ধ হয়ে আসছে চোখ বন্ধ হয়ে আসছে কিন্তু অন্তরাত্মা তার সচেতন রয়েছে ওখানেই আল্লাহু আকবর আল্লাহ আকবর আশহাদু আল্লাহ ইহ্লাহ ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুভূতি নিয়েই সে পৃথিবীতে জন্মগ্রহণ করছে আর মৃত্যুর সময় তার অন্তরাত্মার মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়ে পড়ে তাকে বিদায় জানাচ্ছেন পৃথিবীর থেকে এটা ভুলবেন না কখনো আপনি আকিকা করবেন নাম রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালকে আমার একটি সন্তান হয়েছে আমি তার নাম রেখেছি ইব্রাহিম সাফিয়াত থেকে নাম জন্মার সাথে সাথে আপনি রাখতে পারেন সপ্তম দিনে আকিকার হুকুম রয়েছে আকিকার জন্য আপনার কোনো প্রস্তুতি নেই শুধু আনন্দ উল্লাস করেন ছেলে হলে মেয়ে হলে আড়ালে আড়ালে চলছেন ছেলে হলে দুই ছাগল আমি মাসালা বয়ান করছি না আর ছেলে হলে দুই ছাগল কিংবা ভেড়া মেয়ে হলে একটা আমি দর্শন তত্ত্ব এখন আর আলোচনা করব না আমার একটু কথা চাকুল আকুল কৌলি হস্তফনে আলাইকুম আজমাইন আল মোর তাহান উনবে আকি কাতিহি সন্তান আদি ঝুলন্ত থাকে যদি আপনি আকিকা না করেন যাদের সামর্থ্য আছে দিতে পারেন দিবেন সাত দিনে শূন্য তবে এখানে কোন কোন আলেম বলেছেন সাত দিনে দিতে না পারলে মাফ হয়ে যাবে কিন্তু সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া হলো মুরতাহানুন ঝুলন্ত ঋণগ্রস্ত আছে বাবা তারা বুঝ দিয়েছেন এভাবে এক মাসে আপনি ঋণ শোধ করবেন কারোর সাথে চুক্তি করলেন এক মাসে ঋণ শোধ করা হলো আপনার কর্তব্য শূন্য পারলেন না এত আপনার ঋণ মাফ হলো কিনা মাস শেষ ঋণ মাফ তা হয় না মাসের মধ্যে দিতে বলে আপনি সুন্নত হতো কিন্তু মোর মোরতাহানুন বাচ্চা ঝুলন্ত আছে আল্লাহর কাছে ঝুলন্ত বিভিন্ন ব্যাখ্যা মুহাদ্দিসিনগণ করেছেন ওগুলো আমি বলছি না কাজেই সৌদি আরবের ফতোয়া বোর্ড শেখ বিন বাস থেকে সংগ্রহের ফতোয়া যখনই আপনার সমর্থ হবে তখনই আকিকা দিয়ে আপনি ঋণ মুক্ত করবেন আল্লাহর কাছে সন্তানকে সম্মানিত উপস্থিতি আপনার সন্তান বড় হচ্ছে আপনার শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে সকালে উঠেই এই যে মসজিদ বিরাট মসজিদ মুসল্লির মধ্যে আপনাদের সকলে একজন দুইজন তিনজন করে সন্তান আছে শুধু বুড়োরা মধ্যবয়স্করা আর যে যুবকেরা একটু বিভিন্ন ধরনের কোরআন হাদিস এবং বিভিন্ন বিভিন্ন মাধ্যমে কোরআন হাদিস বা ইসলামী বই পুস্তক পড়ছে সেই যুবকরা এসেছেন কই সকালে তো আমি যখন রাস্তা দিয়ে কর্মক্ষেত্রে যাই তখন তো দেখি বাবা মা ভাইরা যাকে যাকে হাজার হাজার ছেলে পেলেদেরকে স্কুল মুখে করছে মসজিদে কই মসজিদে কই আপনি যে হঠাৎ করেই সন্তানাদের উপরে যা মানুষ করবেন অসম্ভব আপনার ছেলে কই আপনার বাচ্চা শিশুটা কোথায় মরু আওলাদকুম বিসসালাহ ওহম আবনাউ সাবআ সাত বছর বয়স হলে ছেলেদেরকে সালাতের নির্দেশ দিবে ওয়াদরিবুহুম আলাইহিন্না তাদেরকে পিটাবে 10 বছর হলে আপনাদের একজন দুইজন করে সন্তান সবার আছে তারা কোথায় কালকেই শনিবার তারপরেই রবিবার যার যেদিন স্কুল খোলা সকালে তো দেখব যে হাজার হাজার ছেলে পেলে রাস্তাঘাট বন্ধ করে ফেলেছেন আমি যাই ওইখান দিয়ে আবার কই মসজিদে কই শুধু জুমায় আসতে হবে এমন তো কথা নয় প্রত্যেকের সালাতি ফরজ পাঁচ ওয়াক্ত সালাতের প্রত্যেক জামাতে আপনার আশা এবং আপনার সন্তানদেরকে নিয়ে আসা ওয়াজিব যদি 10 বছর হয়ে যায় পিটিয়ে আনতে হবে আপনার সন্তান গড়ে তুলছেন না সমস্যা আছে সমস্যা হলে এই সালাত বুড়া বয়সে শেখানো যায় না সালাতের সৌন্দর্য আছে অধিকাংশ আলেমের রুকু হয় না সেজদা হয় না পিঠ বাঁকা হয় না সেজদা সুন্দর হয় না দাঁড়াইতে জানে না আমি অধিকাংশ আলেমের কথা বলছি এটা আমার কথা নয় এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা তার যুগে যখন আলেমে আলেমে মুহাদ্দিসে ভরা গোটা বাগদাদ সেই সময় বললেন যে আমি 70 থেকে 100 তো মসজিদ ঘুরে দেখলাম মানুষের সালাত হচ্ছে না তারপরে তিনি একটি সালাতের বই লিখলেন সেটা হলো আর রিসালা সানিয়া মুহাদ্দিস মুফাসসির কথিত আর কি আলেম বড় বক্তা সালাপ দাঁড়াতে পারছে না সোজা হয়ে কিভাবে দাঁড়াবে হাত কোথায় বাঁধবে সে জানে না সে কিভাবে দাঁড়াবে বোঝে না রুকু হয় না পিঠ সোজা করে কিভাবে করব না রফল আয়দেন যারা শিখেছে নতুন হয় এরকম হয় না গাড়ির উপর তো উঠতেছে হয় না আমিন বলে হয় চিৎকার করে মনে হয় স্লোগান দিচ্ছে নাহলে এত আস্তে বলছে শোনা যাচ্ছে না জীবন হাদিসে এসেছে মানে ওয়াফাকা তামিনহু তামিলুল মালায়েকা গফির আল্লাহুমা তাকাদ্দামা মিন যামবি সহিহ বুখারীর হাদিস মানুষ যখন ইমামের পিছনে বা ব্যক্তিগতভাবে সূরা ফাতিহার পরে সালাতে আমিন বলে আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে কোইনসাইড করে মিলে যায় তার অতীত গুনাহ maaf হয়ে যায় সহিহ বুখারীর হাদিস আমিন শিখাচ্ছেন না আপনারা বাধা দিচ্ছেন তারপরে কিভাবে বলবে কেউ কেউ বলে আপনাদের ওখানে যাই আমিন তো বলে না দেয় স্লোগান মনে হয় রাজনৈতিক স্লোগান দিতেছে ওটা একটু আক্রোশে বলে আর কি ওটা ঠিক না কিন্তু বলতে হবে কিভাবে বলবেন রফুল আদেন মতো হচ্ছে না সেজদা ঠিক মতো হচ্ছে না ঠিকমতো উঠতে পারছেন না কেননা ছোটকালে শিখেননি স্কুলে স্কুলে তো সালাতের ট্রেনিং নেই অধিকাংশ ছেলে মেয়েরা বলে স্কুলে সালাতের ট্রেনিং নেই রবীন্দ্রনাথের গান দেওয়া সকালে শুরু করবেন তারা আমি এখান থেকে যখন যাই খ্রিস্টান মিশনারিদের ওখানে জনজটে পড়ি স্কুলের ওখানে তো কিছু কিছু ভালো কথা শুনি ওখানে দাঁড়িয়ে God bless our parents God bless our teachers আরে এদের শুনি একজনে বলছে বাকিরা শুনছে কথাগুলো ভালো সুন্দর কথা শুনি কোরআনের আয়াত সেখানে তেলাওয়াত করা হয় কিনা জানি না কিন্তু পোশাক যা মেয়েরা পড়বে হাফ স্কার্ট হাঁটুর নিচ কোনো ঢাকছে এই পোশাক পরে খ্রিস্টান মিশনদের স্কুলে যেতে হবে আমি দেখি যেটা ছেলেরা প্যান্ট ঠিকই পরেছে আমার চোখে পড়ে আমি তাই বলছি যখন গুলশানে গিয়ে অভিষেচনে পৌঁছি মোড়ের মধ্যে একটি স্কুল আছে ছেলের পোশাকও যা মেয়ের পোশাকও তা একই শার্ট একই প্যান্ট মেয়েগুলা বড় বড় তাদের পর্দার কোনো খবরই নেই আস্তে একটা শার্ট পরে ছেলে মেয়ের এক রঙের পোশাক একই পোশাক পাঠিয়ে দিচ্ছেন আপনি মুসলমান কি শিখে বেরোবো সেখান থেকে কোন আদব কোন আখলাক কোন চরিত্র নিয়ে সেখানে বেরিয়ে আসবে আপনারা জানেন না ছেলেরা মেয়েরা এক পোশাক পরা যায় না এটা হারাম এটা নিষিদ্ধ ইসলামে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেদের এবং মেয়েদেরকে বড় হওয়ার পরেও একই পোশাক পরতে বাধ্য করে সেখানে আপনার ছেলে মেয়েকে পাঠাচ্ছেন কি কারণে রেজেক দাদা তো আল্লাহ সামান্য পার্থক্য কেন আপনার থাকবে না সামান্য ভেদাভেদ জ্ঞান আপনার থাকবে না শিক্ষা প্রতিষ্ঠান দেশে যাই আছে সেখানে আপনি কি বিকল্প সন্ধান করতে পারেন না আমি যা বলছিলাম সকালে তো দেখব যে ঝাঁকে ঝাঁকে নিয়ে যাচ্ছেন সবাইকে স্কুলের দিকে কলেজের দিকে কিন্তু মসজিদের দিকে কই আপনাকে যে পিটাতে বলা হয়েছে সাবিয়াল মোমাইয়াজ সাবিয়াল মোমাইয়াজ আছে সাবি আছে শরীয়তের ভাষায় শিশুদেরকে কয়েক ভাবে ভাগ করা হয়েছে এখন খালি শিশু গবেষণা চাইল্ড সাইকোলজি নামে এডুকেশন সাইকোলজি নামে বহু সাবজেক্ট আছে শিশুর বৃদ্ধির উপরে শিশুর সাইকোলজির উপরে শিশুর মনস্তাত্ত্বিক উন্নতির দিকে শিশু শিক্ষার বহু বই পুস্তক বের হয়েছে বহু পড়ানো হয় টিচারদেরকে ট্রেনিং দেওয়ানো হয় তার রেজাল্ট কি তার রেজাল্ট কি হয়তোবা কয়েক পাতা মুখস্থ করছে হয়তোবা কিছু সিস্টেম শিখে বেরোচ্ছে হয়তোবা ইন্টারভিউ তারা ভালো করবে পরীক্ষায় সেভাবে কিন্তু মানুষ কি হচ্ছে হবে না কেন আল্লাহর তরিকাই হচ্ছে না রসুলের তরিকাই হচ্ছে না তার চালচলন তার কথাবার্তা তার আদবাক আকলাক তো গড়ে উঠছে না শিশুকাল থেকে আপনি তাদেরকে যে গড়ে তোলেননি প্রথমেই তো আপনাকে শিক্ষা দিতে হবে তাকে তো হেদের শিক্ষা তাকে তো আপনার আলেম এলমি যে লাইনটা সেটাকে আপনি কভার করতে হবে পাশ্চাত্যের অধিকাংশ প্রাইমারি স্কুল গির্জার আন্ডারে সেখান থেকে বিভ্রান্তিকর ধর্মীয় শিক্ষা তারা শিখে বের হয় দেখবেন এমনকি যারা ক্রিকেটের মাঠে খেলাধুলা করে তাদের গলায়ও দেখবেন ক্রুশ রয়েছে এইরকম করে বুকের মধ্যে ঘষতেছে আর ব্যাটিং করতেছে বল করতেছে সেঞ্চুরি গুলো উপর দিকে তাকাইছে আর ক্রুশ ঘষতেছে মানে ওটা শিখিয়ে দেওয়া হয়েছে মুসলমানরা গলায় তাবিজ ধরে দেয় হুজুররা ওরা গলার মধ্যে ক্রুশ ঢুকাই দেয় তারপরেও তাদের আওতার মধ্যে পাশ্চাত্যের অধিকাংশী নাস্তিক নয় কমিউনিস্ট নাস্তিক অন্য জগতে কিন্তু খ্রিস্টান জগৎ নাস্তিক নয় ইহুদি জগৎ নাস্তিক নয় কিন্তু বিভ্রান্তিকর শিক্ষা রয়েছে তাহলে নাস্তিকতার থেকে দূরে রাখা হয় ডলারের মধ্যে রাখা আছে ইন গড উই ট্রাস্ট আমরা গডে বিশ্বাস করি এই শিক্ষা তাদের মধ্যে রয়েছে কিন্তু সমস্যা যেটা ইহুদি জগতেও জেনা অবৈধ হিন্দুদের মধ্যেও জেনা বৈধ অবৈধ দেবদেবীদের জেনা বৈধ ছাড়া সাধারণ পাবলিকের জেনা বৈধ দেবদেবীর জন্য বৈধ সে কাহিনী আমি বলবো না সেগুলো এখন ইহুদিদের মধ্যে জেনা অবৈধ এমনকি পাথর মেরে মারার হুকুম তৌরাতেও আছে এখনো যে তৌরাত সেটার মধ্যে রয়ে গেছে খ্রিস্টানিতেও জেনা অবৈধ কিন্তু কয়েকদিন যাবত শুধু খবরের পর খবর আসতেছে মেসি বিয়ে করেছে কয়েক সন্তান জন্মার পরে তার আগের সেই কিংবদন্তির সেই একই অবস্থা সারা পৃথিবী যুদ্ধ শুদ্ধা খবর এর বাধা দেবে কে পাদ্রির জগৎটা কোথায় তাদের হা আমরা কোথায় তাদের আলেমুলাম মৌলবীরা কোথায় গডেও বিশ্বাস করে গলায় ক্রুশ ঝুলিয়েছে আবার জেনা বেবিচার বৈধ করে রেখেছে সন্তান হওয়ার পরে তারা বিয়ার একটা ফাংশন করছে শুধুমাত্র আমরা তো ওই সমাজে চলে যেতে পারি না আলহামদুলিল্লাহ এখনো মুসলিম সমাজগুলো আলেম আমাদের প্রচারণা মসজিদের ওয়াজ ওয়াজ মাহফিল বই পুস্তক স্থাপনা বিভিন্ন কারণে এখনো পর্যন্ত অনেকটাই সংযতই আছে কিন্তু কখন অসংযতির দিকে পুরাপুরি নষ্ট হয়ে যাবে আমরা সে ধাপের মধ্যে পা দিয়ে ফেলেছি আমরা ঘরের মধ্যে ঢুকবেন সন্তান ফিরাবেন কি দিকে ডক্টর জাকির নায়কের পিস টিভি বন্ধ সেখানে নাকি খালি সন্ত্রাস আর সন্ত্রাস ছড়ায় সন্ত্রাসের সংজ্ঞা কি হলি আর্টিজেনে কি ঘটনা ঘটলো তার সাথে সেই ডক্টর জাকির নায়কের কি সম্পর্ক এখানে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে এবং বাংলাদেশের যারা সংস্কৃত কর্মে তারা একটা রিট করেছিল যে প্রতিবেশী দেশের ওই সকল সিনেমার কারণে ওই সকল প্রচলন নাটকের কারণে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে এগুলো বন্ধ করা হোক আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে সাবেক পত্রপত্রিকা দেখছি সাবেক একজন আইনমন্ত্রী আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন হাইকোর্টে আমি গেছে পরাজিত হয়ে আর পক্ষে জেনেছেন তাকে আমি চিনি তার সাথে একটা ওয়াজ একদিন ছিলাম যে এই একে তো এই তো রায় পাবে না এই সাংস্কৃতিক বিভাগেও দেখা গেল যে হাইকোর্টে দেশের সংস্কৃতির বিরুদ্ধে বিদেশিক সংস্কৃতি রায় পেয়ে গেছে রিট হাইকোর্টে খারিজ হয়ে গেছে ঘরের মধ্যে চলছে বাপের বিরুদ্ধে মেয়েকে লাগায় দাও ছেলের বিরুদ্ধে এই মাকে লাগিয়ে দেওয়া মেয়ে ঘর থেকে পলে যাবে কিভাবে তার ব্যক্তি স্বাধীনতা কতটুকু আছে ইত্যাদি ইত্যাদি সারাদিন এই কার্টুন ফাটন চলছে পোলাপান সেগুলা নিয়েই ব্যস্ত আছে চব্বিশ ঘন্টা আমার সামান্য সময় রোয়াজে কতটুকু ঘরে বলেন বাইরে বলেন পথে কাটে বলেন সর্বত্র যেখানে দুর্নীতি আর দুর্নীতি সেখানে সমস্যা আর সমস্যা কুপথে যাওয়ার পথ খোলা সেখানে আপনি কতটা টিকে রাখতে পারবেন জন্মেছি তো ধর্মীয় পরিবারেই নবীদের কিসসা কাহিনী বাপের মুখে শুইতে শুনেছি সব দোয়া যে আপনি শিখাতে হবে ঘুমের সময় সিনেমা দেখে দেখে ঘুমাচ্ছেন দোয়া তো শিখাতে বলা হয়েছে সন্তানাদিকে আল্লাহুম্মা বিসমিকা রব্বি দোয়া তো আপনি সন্তানকে ঘুম নামাবেন জাগাবেন তো তাকে কি বলে আলহামদুলিল্লাহ ওয়াইলাইহিন নুশুর বলে তাকে ঘুম থেকে জাগাবেন আজকে জুমার দিন অধিকাংশ বাবা মা সন্তানকে জুমার দিন জাগাচ্ছে না সকালে কেন অন্য অন্য দিন লেখাপড়া করে দৌড়াদৌড়ি পরে আজকের জুমার দিন সকালে ঘুমের সময় দশটা পর্যন্ত ফজরের সালাদ বাদ দিয়ে ঘুমের জন্য আপনি ওপেন করে দিয়েছেন কেন কালকের থেকে পরশুদিন যে ক্লাস শুরু হবে ফজরের সালাতের আপনার কোনো খবরই নেই আবার এই দেখুন হয়েছে যে মেয়েগুলো ধর্ষিতা হচ্ছে দাওয়াত খেতেছে তাদের কি গার্জেন নেই আপনাকে দায়িত্ব ছিল না আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি তোমরা সবাই দায়িত্বশীল সবাইকে কিয়ামতের দিন উত্তর দিতে হবে তোমার ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পরে আপনি বিয়ে দিচ্ছেন না তাকে আপনি ঘরে রেখেছেন তার দুর্ঘটনার দায় দায়িত্ব আপনার হাইকোর্টও সেই অবজারভেশন দিয়েছে যে মৃত্যুদণ্ড থেকে কাকে যাবজ্জীবন কেন দেওয়া হলো ঐশীর তারা কারণ বলেছে যে বাবা মা তাদের খোঁজ খবর নেয়নি তাদের দায়িত্ব পালন করেনি এক নম্বর বাবা মাই প্রথম শিক্ষক হাইকোর্টের অবজারভেশন সুপ্রিম কোর্টের অবজারভেশন তাদের শিক্ষক যেহেতু তারা তাদেরকে গাইড করতে পারেনি সুতরাং দোষ শুধু ঐশীর ঘাড়ে চাপায় দেওয়া যাবে না প্রথম দোষ তাদের প্রথমে শিক্ষক বাবা মা যে পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও অন্য জায়গায় খুব প্রশাসন চালিয়েছে নিজের ঘরে বাচ্চার উপরে প্রশাসন চালায়নি তাকে কন্ট্রোল করেনি সুতরাং দোষ কিছু মাত্রা হলেও বাবা আমার উপর চাপবে সুতরাং ঐশীকে মৃত্যুদণ্ড আমরা দিলাম না যাবত জীবনে পরিবর্তন করলাম হাইকোর্টের অবজারভেশনটা ভালো হয়েছে আপাতত আমি মনে করি কাজেই এই যে আপনি বাবা মা রাত করে দোষ তো শুধু হলো ছেলেদের ভালো কথা দোষ করেছে আপনাদের শাস্তি হোক কিন্তু আপনি বাবা মা বেঁচে আছেন আপনার সন্তান আপনার মেয়ে রাত্রি করে কিভাবে হোটেলে যায় আর তুমি মেয়ে সাবালিকা হয়েছ কার ডাকে তুমি হোটেলে যাচ্ছ রাত্রে আর হোটেলগামী মেয়ে কতটা সতী সাধ্যি আশা করি হাইকোর্ট থেকে তার একটা অবজারভেশন অবশ্যই আসবে বাবা মাকে শাস্তি দিতে হবে বিহার একটা হিন্দু অধ্যুষিত এলাকা সেখানে আইন হতে যাচ্ছে কোন ছেলের ঘরে যদি মদ পাওয়া যায় বাবা মাকে শাস্তি দেওয়া হবে বিহার আইন হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে আর আপনার মেয়ে রাত্রে চলে যাচ্ছে কার টেলিফোন পেয়ে হোটেলে যাচ্ছে হোটেল গ্যামেল মহিলা কতটা সতী আর আপনি বাবা মা কোথায় থাকেন হ্যাঁ অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে কালকে এসেছে জন্মদিন উপলক্ষে বাবা মাকে আগে ধরুন তারা কোথায় ছিল মেয়েকে বেরোতে দিল কেন কোথায় যাচ্ছে খবর নেওয়ার দায় দায়িত্ব তো আপনার সেও যেতে পারে এটাকে তো আপনাকে বিধিবিধান দেওয়া হয়েছে পর্দা কোথায় মেয়েদেরকে তো সাথে সাথে বেজা মারা তো তিসআফাই এমরা মেয়েরা যখন নয় বছরে উঠে গেল তখনই তার জন্য পর্দা তখনই তার জন্য পর্দা আপনার মেয়ে সাবালিকা হয়েছে বড় হয়ে গেছে এখন পর্যন্ত তার কাপড় চোপড়ের ঠিক নাই আপনি বাবা ঘরে বসেছেন শেখ আব্দুর রাজাক বহু দোয়াজ করেছেন আমি সেটা লম্বা করতে চাচ্ছি না শ্রীলঙ্কায় আইন হতে যাচ্ছে যে ছোটখাটো কাপড় পরা যাবে না সেটা বৌদ্ধ এবং হিন্দু অধ্যুষিত দেশ কেন অধিকাংশ দুর্ঘটনা যা ঘটছে মহিলাদের কাপড় চোপড় পোশাকের অশালীনতার কারণেই ঘটছে শ্রীলঙ্কায় সম্ভবত আইন হতে যাচ্ছে আর মুসলমান আপনাদের উপর আইন দেওয়াই আছে কোরআন এবং হাদিসে কুল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না অন্য আয়াতে এসেছে মাথা থেকে পা পর্যন্ত তাদের ঢাকতে হবে একটা পর্যায় পর্যন্ত চলে গেলে পর্দা আপনারা তুলে দিয়েছেন অত্যাধুনিকর সাইলাভ ঘটাতে যাচ্ছেন নারী পুরুষের একত্র শিক্ষার ব্যবস্থা করেছেন আরো এটা বাড়ানো যায় কি করে সে ব্যাপারে বহু প্রস্তুতি নেবেন বলে আপনারা ঘোষণা দিচ্ছেন তো বিপর্যয় আপনি ঠেকাবেন কিভাবে বিপর্যয় ঘটবে পত্রপত্রে খবর হবে আসামি ধরা হবে তারপরে সেমিনার হবে বিচার বিভাগে বহু কিছু ঘটতে থাকবে এই কাহিনী করার জন্যই পৃথিবী না আপনি ছোট কাল থেকে গড়ে তুলতে হবে সন্তানকে যেভাবে গড়ে তুলবেন অ্যাক্সিডেন্ট নূহ আলাইহিসসালামের ঘরেও কেনান জন্মগ্রহণ করতে পারে সেটা হলো সেটা হলো বিক্ষিপ্ত ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা সাহাবীদের যুগে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার মসজিদে থাকতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এত ছোট ছিলাম জামাতের পিছনে দাঁড়াতাম সালাম কখন ফিরাতো আমি বুঝতে পারতাম না আল্লাহ নবীর কণ্ঠে বুঝতে পারতাম যখন সালাম ফিরানোর পর আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ যখন পড়তেন জোরে পড়তেন আল্লাহ নবী এবং আগের কাতারের সাহাবীরা আমি বুঝতে পারতাম এখন সালাম ফেরানো হচ্ছে সাহাবিগণ বলেছেন মহিলা সাহাবিরা যখন ফজরের সালাত পরে বেরিয়ে যেতেন আমরা দেখতাম কাকের মতো কালো বোরকা পরা পর্দানশীল মহিলা সব বেরিয়ে যাচ্ছে এটা তো ইসলামিক ফ্যামিলি পরিবার গড়ে তুলবেন বন্ধ করে দিন ওই সকল নাটক ফাটকের যত কিছু আপনার জাকের নায়ককে বন্ধ করে দিয়েছেন আচ্ছা যাই হোক যদি কিছু থেকে থাকে ওটা আমি এর আগেও দাবি জানিয়েছি যদি কোথাও ওই ধরনের উস্কানিমূলক কিছু থেকেই থাকে আপনার দেশে ওইটুকু বন্ধ করেন টোটাল বন্ধ করবেন কিভাবে ওটা আবার অনুরোধ করব ভালো দিক যেগুলো আছে সুন্দর দিক যেগুলো আছে অরাজনৈতিক যেগুলো আছে আর অনান্তর্জাতিক যেগুলো আছে অন্য ধরনের কিছু আঘাত পাওয়া বাদ দিয়ে যেগুলো ভালো আছে সেগুলো ওপেন করে দিন ভালোগুলো ওপেন করে দিন আর যেগুলাতে পরিবার নষ্ট হয় সমাজ নষ্ট হয় ধ্বংস হয় এগুলা সব বন্ধ করে দিন সব বন্ধ প্রচারণা তারপরে মাদক দ্রব্য মাদকের বিরুদ্ধে আইন পাশ করছেন না খালি মদ যে খায় তাকে ধরতে চাচ্ছেন তো শিশু আপনার পথে আসবে কি করে আপনি মদ টোটালি স্টপ করে দিন একদিকে ধর্ষণ টর্ষণ ইত্যাদি বন্ধের কথা বলছেন আরেকদিকে মহিলাদের পর্দার ব্যাপারে আপনারা শিথিলতা দিকে যাচ্ছেন আরেকদিকে ব্যবসাখানা ওপেনে রয়েছে সেখানে খোলাই থাকবে মদের লাইসেন্স থাকবে ব্যবসাখানা লাইসেন্স থাকবে আবার মদও বন্ধ হবে আবার ধর্ষণও বন্ধ হবে পোশাক পরে শালীন এ তো মারাত্মক কথা বিভ্রান্তিকর কথাবার্তা আমি আর আগে যেটা বলছিলাম যে আমার বন্ধু কফিলুদ্দির কথা যে বাসে উঠেছি একজন বিড়ি খাচ্ছে আমি বললাম যে এই যে বিড়ি খাচ্ছেন দেখতেন না ওখানে লেখা আছে গাড়ির মধ্যে ধূমপান নিষেধ বলছে আপনি দেখতে পাচ্ছেন না ওখানে লেখা আছে কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন আপনি আমাকে বলছেন কেন আমি গেলাম ড্রাইভার সাহেবের কাছে ড্রাইভার সাহেব বিড়ি খাচ্ছে বন্ধ করুন কথা আপনি বলতে পারলেন না উনি বলছে অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন তো ওই লেখা দেখিয়ে দিয়েছে বলে যে আপনি ওই লেখা দেখলেন আমার মাথার উপর যে লেখা আছে গাড়ি চালানো অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলিবেন না আইন আর আইন শিশুকাল থেকে গড়ে তুলবেন আপনি শিষ্টাচারের মাধ্যমে ভদ্রতার মাধ্যমে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি দ্বিতীয় পোর্শন শিশু নিয়ে আমি কথা বললাম এরপরে তরুণ এবং যুবক অধ্যায় নিয়ে হয়তো আরেকটা বক্তৃতা করবো আল্লাহ মনসুর মান মোহাম্মদ দিনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি মিনহুম واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وأعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر